পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায়ে আমি কিঞ্চিত খালি উত্থাপন করেছিলাম কথা শ্রী রাজবাচ অর্থাৎ শ্রী পরীক্ষিত মহারাজ এখানে উত্তর দিচ্ছেন এতদিন আপনারা শুনেছিলেন সমস্ত উত্তানপাদের কথা উত্তানপাদের কথা ধ্রুব মহারাজ সমস্ত তার বংশাবলী সব বর্ণন হলো আর এখানে রাজা বলছেন অপ্রিয়ব্রত তো সংসার করতে চাননি প্রিয়ব্রত রাজা প্রশ্ন করছেন প্রিয়ব্রত ভাগবত আত্মারাম কথম মুনে গৃহে অরমত জন্মূল কর্মবন্ধ পরাভব হে গুরুদেব আমরা শুনেছিলাম প্রিয়ব্রত একবারে বিরক্ত সে পরে আবার শুনলাম সে নাকি সংসারে প্রবিষ্ট হয়েছিলেন তো তার পক্ষে কী করে সংসার করা সম্ভব হলো গৃহে অরমত জন্মূল কেন গৃহের কর্মকাণ্ডে প্রবিষ্ট হওয়া মানেই তো কর্মবন্ধ বন্ধন হবে পরাভবা ন নূন মুক্ত সংজ্ঞানম তাদৃশীণাম দ্বিজর্ষব গৃহেশু অভিনিবেশ অয়ম পুংসাম ভবিতুম অর্হতি নিশ্চিতভাবে আমরা জানি এরকম ব্যক্তির কখনো সংসারে প্রবেশ করা সম্ভব হয় না বলছেন হে দ্বিজ প্রিয়ব্রত ন্যায় মুক্ত পুরুষের নিশ্চয়ই গৃহে অভিনিবেশ তো থাকতে পারে না সংসার করা সম্ভব হয় না অভিনিবেশ থাকা এই এই সিদ্ধান্তটা ঠিক হলো কেন অনেক সময় মহাপুরুষদের সংসার থাকে অভিনিবেশ থাকে না ভক্তিবিনোদ ঠাকুরের সংসার দেখেছি কেউ দেখতে পারেন তারপরে সে শ্রীনিবাস আচার্যের সংসার সংসার দেখেছি শিবানন্দ সেনের সংসার সার্বভৌমের সংসার এদের সংসার কি বাস্তবিক সংসার ছিল নাকি সংসার যদি এরকম হয় তা তো কোনো ভয় নেই সেই জন্য এটা প্রশ্ন করলো এদের তো সংসারে তো অভিনিবেশ থাকে না কীরকম হলো তারপরে বলছেন রাজার প্রশ্ন মহতাম খলু সে উত্তম শ্লোকোপাদয় ছায়া নিবৃত্ত চিত্তানাম ন কুটুম্বে স্পৃহামতি সংশয়ো অয়ম মহান ব্রহ্মণ দারাগার সুতাদিষু সক্তস্ব যদ সিদ্ধিরভূত কৃষ্ণে বলছেন বিপ্রসে উত্তম শ্লোক ভগবানের চরণ ছায়ায় যাদের হৃদয়ে শীতলীকৃত হয়ে গেছে যাদের সংসার নিবৃত্ত হয়ে গেছে হৃদয় সুতরাং তাদের স্ত্রী পুত্র আদি এসব বিষয়েতে স্পৃহাযুক্ত বুদ্ধি কি করে থাকতে পারে তো থাকে না সুখদেব গোস্বামী এবার তার উত্তর দিচ্ছেন রাজন তুমি ঠিকই বলেছ প্রিয়ব্রত সত্যিই তার সংসারে কোনো আসক্তি ছিল না সংসার সে করতে চায়নি প্রথম থেকেই সে ভগবত চরণে অভিনিবেষ্ট চিত্ত হয়ে সে চলে গেছিল মলায়চল পর্বতে সেখানে গিয়ে সম্পর ভজন করছিল অনেক ঘটনা সেটা সুখদেব গোস্বামীর দু একটা কথা বলি সুখদেব গোস্বামী এই প্রশ্নের উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজকে বাড়ম উক্তম ভগবত উত্তম শ্লোকস্য রস আবেশিত চেতস ভাগবত পরমহংস দয়িত কথাম কিঞ্চিদ অন্তরায় বৃহত্বাম স্বাম শিবতমাম পদবিম ন প্রায়েন হিন্নন্তি সুখদেব গোস্বামী সত্যি বলেছ রাজা তুমি যা বলেছ সেটা মিথ্যে নয় ভাগবত পরহংসগণের প্রিয় উৎপূর্ণ শ্লোক ভগবানের শ্রীমচ্চরণারবিন্দ মকরন্দ রসে যাদের চিত্ত নিবৃত হয়েছে আবিষ্ট চিত্ত তাহারা ভগবত কথাকেই আপনাদের জীবনে পরম মঙ্গলময় পদবি জ্ঞান করে ভগবানের কথা এবং কীর্তন কোনো কারণে এই পদবি যদি প্রতিহত হয় কোনো মতে একটু ধাক্কা লাগে তথাপি ওই পরম মঙ্গলময় পথ তারা কখনোই ত্যাগ করে না আপাতদৃষ্টিতে কোনো কোনো ভক্তি জীবনে একটু ধাক্কা চলে ধাক্কা এলো সামনে নিয়ে যার চিত্তবৃত্তি ভগবানের কথা কীর্তনে চলে গেছে কাউর ক্ষমতা নেই তাকে আর আটকাবে কথার বোঝা গেল যদি কোনো মতে ভগবানের কথা কীর্তনে কাউর চিত্ত প্রবিষ্ট হয় কোনো কর্মফলে যদি সামান্য কিছু ঘটে যায় একটু এদিক ওদিক কিছু করতে পারবে না তাদের বিপর্যয় হবে না এটা সিদ্ধান্ত ভগবানের কথাকে যারা প্রাণ হিসেবে গ্রহণ করেছে তারা কখনো একবারে পরিত্যাগ করেন না যারা ওই মকরন্দ রস পেয়ে গেছেন তাদেরকে কি করে আটকানো যাবে তারা তো আস্বাদন পেয়েছে যারা এখনও সেই রসের আস্বাদন পায়নি তাদেরকে হ্যাঁ রে কী রে বাছা ভজন কর বলতে হয় যারা পেয়ে গেছে সেই রস তাকে ফেলা তাকে সিদ্ধ কাকে বলে জালা অলরেডি গুরু বৈষ্ণবের কৃপা সে সম্পত্তি হৃদয়ে প্রকটিত হয়ে গেছে আনন্দে বিল হল সে যেখানে রাখো তা তাদের তো কোনো কিছু নেই তাদের নিয়ে অনেকে রাজনীতি করছে তাদের হৃদয়ে কি রাজনীতি আছে আর রাজনীতি থাকতো সিদ্ধান্ত স্ফূর্তি হয় আর দুটো কী করে হয় একই সঙ্গে অমৃত এবং বিষ থাকতে পারে একই সঙ্গে অমৃত এবং বিষ কী করে থাকে সম্ভব না সেই জন্য নিশ্চিত পরিমাণে জানবে তাদের হৃদয়তে এমন এক অনাবিল আনন্দের জুয়ার এসছে বন্যা সেটাতে তারা ভেসে যাচ্ছে তারা তোমার ওই জড়জগতের ক্ষুদ্র বিষয় রাজনীতি তুচ্ছ আসক্তি এইসব বিষয়ে কোনো তাদের কোনো অ্যাটেনশন থাকতে পারে না এটা হয় না শেষকালে কি হলো মনু বললেন যে ছেলেটা আমার বিগড়ে গেল বাবারা যেমন বলে মনু বলছে আমার ছেলেটা বিগড়ে গেল কোনো মতেই সংসারে কিছু করছে না এরা সামলাবে কে ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে আপনার নাতি এরম অবস্থা হয়েছে কিছু শুনছে না আপনি যদি দয়া করে একটু যান আপনার কথা মানতে পারে চলো দেখি যাই সেখানে গিয়ে পুত্রের ইচ্ছাতে পিতা এলেন এসে সেখানে দেখলেন সেইখানে প্রিয়ব্রতকে নারদজি গুরুদেব বিভিন্ন উপদেশ করছেন গুফার ভেতরে গুফার ভেতরে বসে নারদজি মহারাজ উপদেশ করে যাচ্ছেন আর প্রিয়ব্রত আনন্দে আহা অমৃত কাকে বলে এইসব শ্রবণ করছেন আর সর্বে এরকম শ্রবণ করতে করতে তারপরে সে কি হলো সঙ্গে সঙ্গে দেখছেন পিতামহ বিশ্ব পিতামহ ব্রহ্মা নাবছেন লোক পিতামহ তিনি পুত্রের সঙ্গে মনুকে সঙ্গে নিয়ে সামনে এসছেন আসার সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়েছে আসার সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়েছে তো এখন তো চলে এসছেন এসে বলছেন তা তো তুমি কি জানো না এই যে ভগবান পরাৎপর অখিলেশ্বর তিনি আমাকে আজ্ঞা দিয়েছেন আর আমাকে আজ্ঞা দিয়েছেন বলে আমি দেখো দেখো এই যে সৃষ্টির কাজকর্ম আমি করছি আমার নিজের ইচ্ছাই করছি বলো ভগবানের আদেশ পালন করছি ভগবানের আদেশ পালন করাটা অত্যন্ত কর্তব্য দেখো আমি পালন করছি তোমার পিতাও পালন করছে শঙ্কর আদি লোকপালগণ সবাই ভগবানের আদেশ পালন করছে সর্বে বহাম আয়ো প্রতা নসিব দ্বিপদে চতুষ্পদ দেখতে মনে হচ্ছে দুপদ বাস্তবিক পক্ষে সর্বে আমরা সবাই মিলে বহাম আমরা বহন করে যাচ্ছি সেই ভগবানের আদেশটা আদেশটাকে ক্যারি আউট করছি ভগবানের যে আদেশ সেটা পালন করছি দেখো সর্বে বহাম বলিমেশ্বর আয়ো প্রৌতা নসিব দীপতেই যদস্পদ যেমন একটা ষাঁড়কে এখানে কি করে বলদ কি করে এর নাকে ফুটো করে দড়ি লাগা আগেকার দিনে তো এইভাবে তেল পেশাতো আমরা ছোটোবেলায় এখন সব মেশিন বেরিয়ে গেছে গ করে চালিয়ে দিল আগে ছিল ওই কলু ঘুরবে ঘুরবে আর তেলটাকে পেশে যাবে ব্রহ্মা বলছেন দেখো তাই তো দেখো বিচার করে দেখো দ্বিপদেই চতুষ্পদ আমাদের দেখতে দুপদ কিন্তু সেই চতুষ্পদ যেমন নাক বাঁধা ওদের নাক বাঁধা আমরা ঘুরছি খালি সংসারে ঘুরছি মা মায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো শিল বহন গোস্বী মায় বলতেন মা মায় মা মায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো তাই তো চোখ বাঁধা বলদের মতো ঘুরছেন আগে একবার এই শ্লোকের উত্থাপন করেছিলাম যেটা এখন যুক্তি দিচ্ছেন এটা মোক্ষম যুক্তি এটা দেওয়ার পরেই প্রিয়পদের মাথা ঘুরলো ওদের কী কথাটা তো ঠিকই বলেছে কি বলছেন ভয়ম প্রমত্তস্য সাত ভয়ম প্রমত্তস্য সাত यत आस्ते सहसट पत्न्या सहसठ पत्न्य जितेन्द्रिय स्वात्मरतेर्बुधस्व गृहाश्रम किन्नु करोति अवध्यम भयम प्रमत्य सवनेशु यत आस्ते सहसठ सपत्न यतेन्द्रियस्वात्मरतेर्बुधस्य गृहाश्रमः কিং नो করতি অবদ্যম ভয়ম প্রমত্তস্য মনীষ পিসাদ দেখো বাবা বাছা তুমি যদি প্রমত্ত থাকো তাহলে তুমি জঙ্গলে যাবে সেখানে তোমার জঙ্গলে যে যাবে তা তুমি মনটাকে তোমার রেখে যাবে কি মন তো তোমার সঙ্গে যাবে তাহলে সেখানে যখন যাবে সেই মন তোমায় উৎপাত করবে জানো তুমি কাম ক্রোধ লোভ মদ মোহ মদ আশ্চর্য এই যা ছটা কিছু রিপু এই রিপুটাকে যদি জয় না করতে পারো বাবা তাতে তোমার ঘরে থাকা যেখানে থাকো সেখানেই বিপদ তুমি কিছু করতে পারবে তাই জন্য বলছে ভয়ম প্রমত্তস্য প্রমত্তস্য বনেই পিসা বনে গিয়েও নিশ্চিত তোমার বিপদ তুমি রেহাই পাবে না বদ্ধমন পথিককে ভজন পথের পথিককে ধাক্কা মেরে ফেলবে ওই জন্য গুরু বৈষ্ণবের চরণ ছায়ায় থাকার যে মহিমা এটা সবাই উপলব্ধি করতে পারে না প্রতি পদে পদে আমাকে বাঁচিয়ে দেবে আমার যে কোনো মুহূর্তে আমাকে বাঁচাবে তারা কিন্তু লোকের বিশ্বাস করে লোকের তো বিশ্বাস থাকতে পারে না ওই জন্য ঠকে সেই জন্য বলছেন যেমন ছটা বিপদ পত্নী সমস্ত যদি থাকে এক ব্যক্তির তাকে যেমন বিরক্ত করে মারে প্রাণ সংশয় হয়ে যায় তাহলে তার যেরকম অবস্থা এই যে ছোট সর রিপুকে জয় না করে তুমি যদি জঙ্গলে যাও সেখানে গিয়েও তোমার বিপদ তুমি কিছু করতে পারবে না আর যদি ধরো তোমার তুমি জিতেন্দ্রীয় হয়ে যাও আত্মতত্ত্ববিদ হয়ে যাও তাহলে যদি তুমি সংসারে থাকো তোমার সংসার কি করতে পারবে কথাটা বিচারি তুমি যদি তত্ত্ববিদ হও আর সংসারে যদি তুমি থাকো তাহলে তোমার সররূপত জয় হয়ে গেছে স্বরূপী যখন জয় হয়ে গেছে গৃহে থাকো বনে থাকো সদাহরি বলে না এই তো কথা এই তো কথা বড় আশ্চর্য কথা অন্য অন্য সম্প্রদায়ের বিভিন্ন কথা আসে হৃদয় আমি তুলতে চাই না তাহলে আমার দেখে দেখে এরাও বলবে মহারাজ বলে আমিও বলবো ওই জন্য অনেক কথা ইচ্ছা হয় বলতে এদের কাছে বলি না অন্তত এইসব জায়গায় যেখানে সব ওইসব ভূতের জায়গা ওইসব জায়গায় বললে ঠিক আছে এগুলো বলার দরকার নেই এখানে সিদ্ধান্তের কথাই থাক সব কিছু তাহলে সংসার বন্ধন তোমার কি করতে পারে তুমি তো এই সংসারের ভয়েতে পালিয়ে এলে তোমার তো এটা উচিত হয়নি তুমি যদি ষড়রূপকে জয় করে বাবা এই সংসারে থাকো তাতে তোমার কি হবে তোমার ভগবানের আদেশ আমি পালন করেছি শঙ্কর ভগবান সবাই পালন করছে লোকপালগণ তোমার পিতাও পালন করেছে আমি যেটা তোমার বাবাকে দিয়েছিলাম পিতা মনুকে ওটা তো ভগবানেরই আদেশ সে দায়িত্ব পালন করে আমি সব আমি করব কি করে তার দায়িত্ব নিতে হবে আর তুমি যদি না নাও তার কী করে হবে তখন এভাবে বুঝিয়ে সুজিয়ে বলছেন তাকে ফেরত নিয়ে এলেন তাকে ভালো করে বুঝিয়ে সুজিয়ে সেখান থেকে এসে সংসারে নিয়ে এলেন সংসারে নিয়ে এসে ব্রহ্মা আবার আস্তে আস্তে নিজের লোকে চলে যাচ্ছেন এখানে একটা অপূর্ব সিদ্ধান্ত রয়েছে ব্রহ্মা এইভাবে নাতিকে সংসারে ফেরত দিয়ে চলে যাচ্ছেন ওপরে কিন্তু ব্রহ্মার মনে শান্তি এলো না ব্রহ্মা দুঃখী হলেন বলে নাতি আমার ভালো কাজ করছিল আমি তাকে ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলাম কাজটা ভালো মনে মনে বলছেন এটা মুখে বলেননি কিন্তু বলছে মনে কেরম একটা দুঃখ লাগলো ভালো রাস্তায় গেছিল ওটা যাক কৃপা তো আছে ভগবানের এইভাবে দেখা গেল প্রিয়পত সংসারে প্রিয়ব্রত এবার বিবাহ আদি করলেন করার পরে উপজেমে বহিষ্মতি নাম মে কন্যা তাদের অনেক পুত্র পৌত্র এসবের বর্ণনা আমি যেতে পারবো না তার পুত্র অগ্নিদ্র অগ্নিদ্র জিহ যজ্ঞবাহ মহাবীর হিরণ্য রেত ঘৃত পৃষ্ঠ শবন মেধাতি বিতি বিতি হত্র কবয় ইতি সর্ব এবাগ্ন অগ্নি সে সর্ব এবাগ্নি নামানহা এগুলো সব অগ্নির নাম অগ্নিদ্র জিহ্ব যজ্ঞবাহু মহাবীর হিরণ্য রেতা ঘৃত পৃষ্ঠ সবন ইত্যাদি সব হ্যাঁ এগুলো সব পুত্র আদি প্রিয়ব্রত ঈশ্বর ইচ্ছায় সংসার করলেন আর বিশ্বকর্মা কর্ণা বহিষ্মতিকে বিবাহ করলেন এই ভার্যা তুল্য দশটি পুত্র জন্ম করলেন আর সর্বকনিষ্ঠ উজ্জ্বস্বতী নামে এক কন্যা তার জন্ম হল জন্ম জন্মাইয়া যাই হোক এসব গেল এখন এই যে অগ্নিদ্র অগ্নিদ্র অনেক কথা আমি বলতে পারছি না ক্ষমা করবেন যেহেতু অল্প সময় চলে আসছে সময় আমাদের আমার ইচ্ছে লাগলেও উপায় নেই অগ্নিধ্বর পুত্র হল নাভি নাভির পুত্র ঋষভ এবং ঋষভদি মহারাজের পুত্র হল ভরত যার নামে হলো এই যে যার নামে আপনার ভারতবর্ষ নাম হয়েছে এইভাবে দেখা গেল ঋষভ এবার ঋষভদি মহারাজ যখন তিনি তিনি যোগ পরমহংস ধর্ম বিবক্ষয়া পরমহংস ধর্মকে জগতের সামনে প্রমাণ করবার জন্য তিনি আবির্ভাব হয়েছেন অবশ্যই এই পরমহংস যেটা দেখাচ্ছেন এটা আমাদের আচরণীয় নয় একেবারে এমন অবস্থায় যাতে তিনি কিছু জানেন না জগতে যে যেরকম ব্যবহার তার সঙ্গে করুক তার সঙ্গে কোনো রেসপন্স নেই সম্পূর্ণ নিজ ধ্যানে বিরক্ত ঋষভদেব এইভাবে জীবনযাপন করলেন একই জায়গায় পড়ে থাকেন কেউ যদি খাওয়ায় তো খেলেন না খেলেন না খেলেন একই জায়গায় বসে বিষ্ঠা ত্যাগ করছেন তার বিষ্ঠার যে গন্ধ সুগন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সুগন্ধ সৌগন্ধ কয়েক কিলোমিটার ব্যাপী সৌগন্ধ যাদের ভেতর থেকে দেখবেন কাম একদম চলে গেছে ভালো করে খেয়াল করে দেখবেন তাদের শৌচকর্মেতে কোনো গন্ধ থাকে না একদম কাম সম্পূর্ণ উপস্থিত অনুপস্থিত আর শরীর যত অপ্রাকৃত হয়ে যায় তত তো অন্যরকম কথা শরীরের মধ্যে একটা আলাদা একটা ইয়ে আছে অপ্রাকৃত একটা ভাব উপস্থিত হয় ঋষভজি মহারাজ চলে যাওয়ার আগে যখন তিনি সমস্ত ছেড়ে দিয়ে পুত্রদের কাছে তিনি যখন চলে যাচ্ছেন জঙ্গলে চলে যাচ্ছেন তিনি তার ভজন করার জন্য ঋষভ বললেন দেখো সেই সময় ঋষভজি মহারাজ যেসব উপদেশগুলো করেছিলেন সেটা ও সাধকগণের পক্ষে অত্যন্ত লক্ষণীয় বিষয় সাধকগণ চিরকাল মনে রাখা দরকার এগুলো একটু ব্যাখ্যা করব বাকি আপনারা শুনলে কিছু উপলব্ধি খুব অ্যাটেনশান দিয়ে শুনলে কিঞ্চিত কিঞ্চিত মানে উপলব্ধি করতে পারবেন শ্রীসবাচ নায়ম দেহ দেহ ভাজাম নীলোকে কষ্টান কামার হতে বিড় ভুজাম যে তপো দিব্যম পুত্র কাজেন সত্যম शुद्धेद अनन्तम् महाशिवाम् दारमाहुर्विमुक्ते स्तमोद्वारं यसितां सङ्गीसङ्गं महान्तनास्ति समचित्ता प्रसन्त्या बीमः सुहृदोः साधुभोजे जीवामयी से कृतसौहृदार्था तो यौने सुदेहान्तरवार्तिकेषु गेहे सुजायात्मजरातिमत्सु न प्रीतियुक्ता यवदाथाश्च लोके नूनं प्रमत्यः कुरुते विकर्म यदिन्द्रियो प्रीत ये आपृणोति न साधुमन्ये यत्वात्मनोऽयम् असन् न साधुमन्ये यत्वात्मनोऽयम् असन्नपि क्लेशदो आसुदेहो पराभवोस्तावदबोधयातो यावन्न जिज्ञासत्वात्मतत्यम यावत् क्रियास्ताव यावद क्रियास्तावदिदम मनो वै कर्मात्मक जेन शोरीबंधो एवं मनोकर्म वसम प्रयुक्त अविदयात्मनि पीतेर्न यावदमयि वासुदेवे न मोच्यते देहयोगेन तावत् हंसे गुरो मोयि भक्त्यानुवृत्त्या वृत्तिस्नयादन्दतीतीक्षया च सर्वत्र जन्तोर्व्यसनावगत्या জিজ্ঞাসয়া তপসেহা নিবৃত্তিয়া আমি অল্প দু একটা বলি বলছেন দু একটা শ্লোকের ব্যাখ্যা করি প্রথমে বলছেন প্রথম শ্লোকে একটু বলছেন নায়ম দেহ দেহ ভাজম নিলোকে কষ্টান কামান আর হাতে জাম যে তপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধেদ যস্মাদ ব্রহ্ম সক্ষম তু অনন্তম হে ঋষভ বলে হে পুত্রগণ মানুষদেহ যে ধারণ করেছ এই মানবদেহ কষ্টপ্রদ বিষয় সকল এইসবগুলো ভোগের বিষয় নয় এগুলো সমস্ত নিচুজনিতও পাওয়া যায় কুকুর আদি শুয়োর ইত্যাদি আর যাতে শুদ্ধি হয় সেটার জন্য যত্ন করা দরকার অর্থাৎ ভগবত চিন্তার করা দরকার অল্প অল্প কয়েকটা বলল আর মহৎ ব্যক্তিদের জেনে রাখো বাবা ছেলেগুলোকে বলছেন একশো পুত্র মহৎ ব্যক্তি যদি সেবা করো তাহলে তোমার মহ সেবা দার মাহু বিমুক্তে স্তমদ্বারম ইয়সে তম সঙ্গে সঙ্গম যেন বাবা মহাপুরুষগণের সঙ্গে যদি করো তোমার রাস্তা খুলে যাবে আর তুমি যদি যশির সঙ্গ করো যশিত বলতে অনেকে মনে করে খালি মনে করে মেয়ে ছেলে তা নয় যদি পুরুষ ব্যক্তি থাকে যে পুরুষ অভিমান করছে তার পক্ষেও ভজ্ঞা যদি বিচার করে তার পক্ষে ও হয়ে যাবে আর এও যদি স্ত্রী যদি ভোগ্য বুদ্ধি করে পুরুষের প্রতি সেটা যোশী এগুলো গৌরীয় সিদ্ধান্ত বাজারের লোক জানে না আবার তার সঙ্গে আরেকটা সূক্ষ্ম বিষয় হলো এই কামিনী যোশিত আছে কাঞ্চন যোশিত প্রতিষ্ঠা যোশিত সব যোশিত আচ্ছা যেটার প্রতি তোমার ভোগ্য বুদ্ধি সেটাই তোমার যোশিত এটা তোমার বন্ধনের কারণ সেই জন্য বলছেন তুমি যদি মহৎ ব্যক্তির সেবা করো মহাপুরুষগণের তাহলে তোমার রাস্তা খুলে যাবে আর যশিত সঙ্গ যদি করো তোমার নরকের দ্বারে যাবে আর মহৎ ব্যক্তিকে বলছে মহৎ ব্যক্তি হল তাহা প্রশান্তাহা বিমন্নবহ সুহৃদহ সাধবজে ইত্যাদি কথার ব্যাখ্যার কি করব আরেকটা কথা হলো যে বা ময়ী সে কৃত সৌহৃদার্থা জনেশু বার্তিকেশু गेहे सुजायात्मजराति मत्सु न प्रीतयुक्ता यवदार्थाश्च लोके যে বা মই যে বা মই ইসে আমি যে ঈশ্বর ভগবান আমাতে যার মন লেগে গেছে যে আমার সঙ্গে ভালোবাসা করে নিয়েছে কিত সৌহিদার্থা ব্যাস হয়ে গেল তার যে বা মহিষে কিত সৌদি আর্থ কিত সৌহিদার্থা জনেশু দেহান্তর থেকে ইস্যু আর জনসমাজ সংসার এসব বার্তা তার আর ভাল লাগে কি প্রাণটাকে রক্ষা করার জন্য কোনো মতে কিছু করে ব্যাস ভগবানের চরণে জয় রাম শ্রীরাম জয় জয় রাম আর আমি দেখো নসাধু মানে যত আত্মনৈয়ম অসন্ন পিকলে সদেহ আস নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যখন সে পাগল হয়ে যায় যার মাথা কাজ করে না মায়াতে আবদ্ধ হয় তখন সে বিকর্ম করতে বাধ্য কে বলছেন নূনম প্রমত নূনম প্রমত্তহ করুতে বিকর্ম আজাতে যদ ইন্দ্রিয় ইন্দ্রিয় প্রত্যয় আপ্রেণতি এই ইন্দ্রিয় সুখী করার জন্য ব্যস্ত হয়ে অনেক উপদেশ এসব আর পরাভব পরাভবস্তাবদ বলছেন পরাভবস্তাবদ বোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম পরাভবস্তাবদবোধয়াত জিজ্ঞাসত্মত্যম যতক্ষণ তোমার জীবনে পুত্রগণকে বলছেন বাবা যতক্ষণ তোমাদের হৃদয়তে আত্মতত্ত্ব ঘটিত কোনো জিজ্ঞাসা না আসবে ততক্ষণ কিছু হবে না কিচ্ছু হবে না পুংস স্ত্রিয়া মিথুনে ভাব মেতম মিথ হৃদয় গন্তিমাহু বলছেন পংস স্ত্রিয়া মিথুনি ভাব মিথম তয়োর মিথ হৃদয় গন্থিমাহু এই যে স্ত্রী এবং পুরুষ একে অপরের সঙ্গে একেবারে আত্মাকে লাগিয়ে বসে রয়েছে এটাকে বলছে দি বেস্ট লকিং এর চেয়ে বড় আর এত বড় গাঁট সবচেয়ে বড় গাঁট হয়ে গেছে পুংসহ স্ত্রিয়া মিথুনী ভাব সব একেবারে একে অপরে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তয়োর মিথো তাদের দুজনের যে হৃদয়ে এ লকিং হয়ে গেছে গাঁট এবং এটা কাটবে কি করে যেতে পারবে না যতক্ষণ এই গাঁটটাকে না করছো ততক্ষণ কিছু হবে না তুমি আমার আমি তোমার তো দুদিন তারপর তারপর বাপ বাপ বলে কাঁদতে হবে তখন কি করবে সেই জন্য আগে থেকে সাবধান হওয়া দরকার ঋষভজি মহারাজ বলছেন অনেক কথা বাবা দেখো হংস গুরৌ ময়ী ভক্ত্যানুবৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সর্বত্র যন্তর ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে হানিবৃত্তা হংস পরমহংস যারা আছেন গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু আমার প্রতি ভক্তি আনুবৃত্তা বৃত্তিষ্ণায়া দ্বন্দ্ব তৃতীক্ষায়া আছে সুখ দুঃখ ভালো মন্দ এদেরকে দ্বন্দ্ব বলা হয় দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ পড়েছে ছোটোবেলা সবাই পড়েছে যারা সুখ দুঃখ ভালো মন্দ ভালো মন্দ খাবি ভালো মন্দ খেয়ে ভালো মন্দ নাকি খারাপও খাও ভালো খাবো দ্বন্দ্ব সমাজ ভালো মন্দ এগুলো সব দ্বন্দ্ব সমাজ এই জন্য এই দ্বন্দ্ব থেকে সুখ দুঃখ ভালো মন্দ এসব থেকে বেত্তেষ্ণায়া দ্বন্দ্ব তিতিক্ষায়া আছ উপরত আর সর্বত্র দেখবে এই জীবগুলোর যে সুখের বাসনা করছে এদের মধ্যে সবসময় দেখবে সর্বত্র যন্তর বাগত্যা তাদের মধ্যে যে ব্যাসন দুর্দশাগ্রস্ত হচ্ছে তারা নিজের অসৎ বাসনার ফলেতে বিভিন্ন ক্রিয়াকর্মে জড়িয়ে পড়ছে দুর্দশা হচ্ছে এটা সবসময় তত্ত্বজ্ঞানী যারা লাভ করবেন তারা খাস খেয়াল করে সংসার বাহ বাহ কী সুন্দর বিয়ে করলো সংসারটা খুব ভালো তো এটার মধ্যে দেখতে হবে পুরুদুক্ষ দুঃখ বিরাট দুঃখ এর মধ্যে এটা খেয়াল করতে হবে তত্ত্বজ্ঞানী পুরুষ আর সে যদি বলে বা ভালোই হয়েছে আমারও তো ভালোই লাগছে তাহলে গেল সে কালকে সে সংসারে প্রবিষ্ট হবে সেই জন্য সর্বদাই চোখ কান খোলা রাখতে হবে বোকা ব্যক্তি হরিভজন করেছে আমি জানি না এখন তো সবাই বলছে এও ভজন করে হয় তাই হতে পারে বলা যায় না সবাই ভজন করে আমার যে যেজন কৃষ্ণ ভাজে সে হয় বড় চতুর কিন্তু এখন কিন্তু সবাই নাকি হরিভজন করে আর করুক ভালো তো আমার তো আনন্দের বিষয় এতে আমার দুঃখ কী আছে আমার তো মাশ্চর্য নাই সবাই বলে হরিভজন করছে ভালো এখন যদি সেরকম আচার্য থাকে করিয়ে নিতে পারে ভালো তাহলে হংসে গুরু মই ভক্তান বৃত্তা বৃত্তিষ্ণয়া দ্বন্দ্বতি তিক্ষয়া চ সর্বত্র যন্তর্ব্যসনাবগত্যা জিজ্ঞাসয়া তপসে হানিবৃত্বা কাম্যকর্ম সেক্য তত্ত্ব জিজ্ঞাসা তপস্যা ও কাম্যকর্ম ত্যাগ দ্বারা অহংকার নামক উপাধিকে নিরাকৃত করবে সর্বদাই চিন্তা করবে যে তোমার স্বরূপ কি তুমি কি চাও এইভাবে ঋষভজি মহারাজ সুন্দর উপদেশ করলেন করে কি করলেন তিনি ছেলেপেলেদের ওপরে দায়িত্ব দিয়ে চলে গেলেন তার মধ্যে আজকে কি সময় আছে আরও আলোচনার তো যাই হোক এখন প্রশ্ন হলো এই এইভাবে সমস্ত তিনি কি করলেন ছেলেপেলেদের সব বোঝালেন তাদের মধ্যে যে আছে এই সমস্ত ছেলে একশোটা ছেলে পেলে তার মধ্যে ভরত মহারাজ হলেন জ্যেষ্ঠ ভরত মহারাজ জ্যেষ্ঠ বাদ বাকি তারপরে যারা হয়েছেন তারা নবযোগেন্দ্র আর বাদ বাকি একাশি জন বোধ হয় একাশি হলো তো এইসব তারা সব কর্মকাণ্ডীয় ভালো ব্রাহ্মণ হয়েছিলেন নবযোগেন্দ্রের কথা আপনারা পরে শুনতে পারবেন এই প্রসঙ্গ আসবে বড় অদ্ভুত আনন্দময় প্রসঙ্গ খালি শোনবার তীব্র আকাঙ্ক্ষা যদি থাকে আর শোনবার সময় যদি বিষয় চিন্তা না পীড়া দেয় তাহলে আমার মনে হয় গুরু কৃপাতে কথা কার্যকরী হবে এখানে এই যে ঋষভজি মহারাজ সমস্ত উপদেশ দিয়ে গেলেন তার মধ্যে ভরত মহারাজ যে আছেন ভরত মহারাজ আচ্ছা এই হিসাবটা কীরকম হলো ভালো করে চিন্তা করো এক আর নয় এক আর নয় কত হলো দশ একাশি আর বাদ বাকি নজন রইল তাদেরকে কি করলেন ওই নটা ভারতবর্ষের নটা জায়গা ডিভিশন করে দায়িত্ব দিয়ে দিলেন তারা নয়টা বর্ষ পালন করলেন নয়টা জায়গায় ভারতের ভারতবর্ষকে নটা বর্ষে বিভক্ত করে বিভিন্ন জায়গায় তারা তাহলে ঠিক হলো তাহলে এক হচ্ছে ঋষভদেব বাকি হচ্ছেন নয় হচ্ছে নবযুগেন্দ্র নজনকে বাদবাকি দায়িত্ব দিলেন সমস্ত ভারতবর্ষের নটা বর্ষে বাদবাকি রইল একাশি তাই তো রইল হিসাবে একাশি জনকে কর্মকাণ্ডীয় শুদ্ধ ব্রাহ্মণ করল কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ তো শুদ্ধ বলা যায় না বললাম আর কি আচার আচরণ একটু আছে আর কি এই জন্য বাকি সিদ্ধান্তে শুদ্ধ তো হয় না যার হৃদয় কর্মকাণ্ডকে ত্যাগ করে নাই তার হৃদয় শুদ্ধ হতে পারে কি হয় না যাক এই হচ্ছে কথা এখন এই যে ভারতজি মহারাজ ভারতজি মহারাজের প্রসঙ্গটা বড় আচর আলোচনার বিষয়ে এখানে হয়েছে ভারতজি মহারাজ সমস্ত রাজত্ব পালন করতেন রাজত্ব পালন করতে করতে তার হয়েছিল এই ভরতজি মহারাজ রাজত্ব বরণ কি হলো আচ্ছা ভরতজি মহারাজ রাজত্ব পালন করতেন সেখানে একদিন তিনি সমস্ত রাজ্য রাজধানীর সব দায়িত্ব ফেলে দিয়ে তিনি চলে গেলেন ভজনে তার এই ভজনের বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেক বিপদ থেকে আমরা উদ্ধার পাব অর্থাৎ গুণময় জগতে যে সঙ্গ করে আমরা ব্যস্ত হয়ে পড়ি যাতে আমাদের বন্ধন সৃষ্টি হয় সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারব তার উপদেশ অমৃতময় সেই ভরতজি মহারাজ ভজনে চলে গেছেন কোথায় না তিনি হিমালয়ের নেপালের গণ্ডকী নদীর তীরেতে পুলহ আশ্রম বলা হয় সেইখানে তিনি গিয়ে এবার ভজন শুরু করলেন তার তিনি নির্জনে থাকেন সূর্য উদিত হওয়ার আগেতেই জলে গিয়ে সুন্দরভাবে অরুণোদয় ভগবানকে আরাধনা করেন ফল মূল কুশ আদি সংগ্রহ করে অর্চন করেন সারাদিন আনন্দে বিভ একদাতে কি করেছেন অষ্টম অধ্যায় বলছেন সুকুবাচ সুখদেব গোস্বামী বলছেন একদা তো মহানাদ্যাম কৃতাভিষেক নৈয়ামিকাবশ্যক ব্রহ্মাক্ষরম অভিগৃহ্ণান মুহূর্তত্রয়ম উদক্রান্ত উপবিবেশ একদিন তিনি অরুণোদয়ের পূর্বে গিয়ে জলের মধ্যে বসে ব্রহ্মাক্ষরম অভিগৃহ্ণান ও ইত্যাদি বলে ব্রহ্মাক্ষর অভিগৃহণ ভালো করে ভগবানকে আরাধনা সেই নদীর জলেতে স্নান আচমন আদি করে অর্চন করছেন সমস্ত কিছু ভগবান হঠাৎ দেখতে পান তত্র তদা রাজন হরিণী পিপাশয়া জলাশয়াভ্যাসম একইব উপযোগাম সেখান থেকে একটা হরিণী জলতৃষ্ণায় কাতর কাতর হয়ে সেখানে এসে নদীতে জলপান করতে আরম্ভ করল ঠিক সেই সময় তয়া পেপিও মানে উদকে সে যখন এই হরিণী যখন জলপান করছিল তয়া পেপিয় মান উদকে তাবদ এবাবি দূরেন নদত মৃগপতের উরুনাদ লোক ভয়ঙ্কর উদপতত হঠাৎ কিছু দূরে একটা সিংহের হোম করে একটা আওয়াজ শুনত সিংহ যেই এ শব্দ শুনতে পেল ও ঘাবড়ে গেল এই বোধ আমায় ধরে ফেললো হরিণ এমনিতেই চকিত নয়না অত্যন্ত ভিতা হরিণের মৃত্যুর কারণ হরিণ বেটা ছেলে হরিণ সবই ওই একটাই কারণে মরে ঘাবড়ে যায় বেশিরভাগ হরিণ হার্ট ফেল করে হরিণ দৌড়াচ্ছে এ বাঘ পেছনে ও কিন্তু যা যে বেগে দৌড়াচ্ছে পালিয়ে যেতে পারে হঠাৎ সিংটা কোনো একটা শাখার সঙ্গে একটু টাচ হয়ে ওলেই ধরে ফেলেছে আমাকে অথচ বাঘ কিন্তু অনেক দূরে ওই ভাবনাতে হার্ট ফেল করে বেশিরভাগ হরিণ হাটফেল করে থাকে ভয়েতে ওইখানে পড়ে থাকে এখানে এই হরিণী জলপান করছে তার অনেক দূরে একটা সিংহের চিৎকার হলো কিন্তু ও মনে করলো আমায় ধরে ফেলেছে ব্যাস আমার প্রাণ গেল আর সামনে আর পেছনে আর তাকিয়ে দেখ কোথায় হরি কোথায় বাঘটা সিংহ আছে ও সব দেখার সামনে নদী এক ঝাঁক জল তো পান করা দূরে কোথাও এক ভয়েতে এক লাভ দিল আর লাভ দিয়ে কোথায় পড়বে তুমি এটা তো এটা তো পাহাড়ি নদী পাহাড়ি নদীর কি দাঁড়ানো যায় নাকি পাহাড়ি নদী এরকম চলে যাচ্ছে স্রোত আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হার্টফেল করলো আর হরিণীর গর্ভ থেকে যে সন্তান ছিল বেরিয়ে গেল মা তো মরেই গেল প্যাথেটিক অবস্থা মা তো ওখানে ঝাঁপ দিয়েই হার্টফেল করলো আর সঙ্গে সঙ্গে বাচ্চা নির্গত হয়ে নাড়ি বুড়ির সঙ্গে জলে ভেসে যাচ্ছে এরকম একটা প্যাথেটিক দৃশ্য দেখে ভরতজি মহারাজ বললেন আহা এই কি এ বাচ্চাটা ভেসে চলে যাচ্ছে আমার এখন কি কর্তব্য আমি ভগবত ভজন করি এও তো দেখো এই অসহায়কে তো বাঁচানো তো উচিত কর্তব্য আমার তিনি কর্তব্য জ্ঞানে ছুটে গিয়ে হরিণের হরিণের মাটা তো গেল বাচ্চাটাকে তো বাঁচাই অন্তত বাচ্চাটাকে বাঁচালেন ধুয়ে ধায়ে নদীতে গণ্ডকী নদীতে পরিষ্কার করে নিয়ে গেল আশ্রমে নিয়ে গেলাম আশ্রমে নিয়ে গেলে ভগবানের কেরাম পরীক্ষা দেখো কিভাবে ভগবান পেঁচে ফেলে আসবে নিয়ে এই কচি বাচ্চা কি খাবে বাচ্চাটা হ্যাঁ, তো দুধ জোগাড় করতে হবে হ্যাঁ তো দুধ জোগাড় করতে বেরোলে দুধ জোগাড় করে চলতে পারে না কি করা যায় আস্তে আস্তে কোলে নিয়ে একটু আদর ফাদর কীভাবে যে বিষয়েতে চিত্ত চিত চিত্তেতে বিষয় প্রবিষ্ট হয় এটা একটা এক্সেলেন্ট উদাহরণ আরে বাবা বাচ্চাটাকে এনেছিস একটু ঠিকঠাক করে দিয়ে জঙ্গলে না হয় সমস্ত এখন নজর <clears throat> বাচ্চাটা কি খাবে দুবেলা দুধ আনতে যেতে হয় গ্রামে অনেক দূর সেই জঙ্গল সেখানে পাহাড়ি নদীতে সেই তাতে সেখানে গিয়ে একটা দুধ জোগাড় করা চারটিখানি কথা চুত করে নিয়ে আসে তারপর তাকে খাওয়াতে হয় ভালো করে কায়দা করে তারপর সে একটু বড় হয় ওর খেলতে আরম্ভ করলো হ্যাঁ বাহ কি সুন্দর খেয়েছে এইবার ঠিক আছে এবার মরবে না মরবে না কিন্তু তোমাকে মারবে তুমি জানতে পারছি মরবে না তোমাকে মারবে দেখো কদিন পরে অপেক্ষা করো পুজো করতে বসে এত কষ্ট করে ফল মূল সব সংগ্রহ করে পুজোয় বসলো পিছনে এসে সিং দিয়ে গুঁতো পারে এই ওটো কি করছো আমার সঙ্গে খেলো আমার সঙ্গে খেলো তোর সঙ্গে খেলবে কি আবার এসে ফলমূলে মুখ দিয়ে দেয় মুখ দিয়ে যখন ওর দিকে তাকাবে তো ভয় পেয়ে যায় বলে আমি নষ্ট করে দিলাম পুজো করতে ওটাও বোঝে সব ফেলে দিয়ে আবার ফলমূল আনতে তুই নষ্ট করে দিলি মুখ দিয়ে দিলি হায় হায় আবার ফেলে দিয়ে জায়গা পরিষ্কার করো যাও ফলমূল নিয়ে এসো ভালো কচু পোড়া ভজন হচ্ছে ধীরে ধীরে ধীরে ধীরে কি হলো বিষয়তে চিত্ত চিত্ততে বিষয় লকিং হয়ে গেল কীভাবে যে গাঁটটা পরে কেউ বোঝে না সব বোকা মনে করো আমি খুব চালাক আমি পড়াশোনা জানি আমি তো চালাক না তুমি তো চালাক আমি বোকা বোকা বলেই তো এখানে বসে রয়েছি বোকা না হলে কি এখানে বসে তাহলে সেই জন্য বলছেন এই অবস্থায় হলো কি ব্যাস হরিণ শিশুটা বড় হচ্ছে বড় হতে হতে তারপর একদিন কোথায় খেলতে চলে গেছে ব্যাস সন্ধে হয়ে যে আসে না রি সন্ধে হয়ে গেল এলো না হাই হাই রে সাতটা বাজে সাড়ে সাতটা তো তো তা খেয়ে নিয়েছে তাহলে জঙ্গলে কত আছে হিংস্র জন খেয়ে নি আর আসবে না হায় হায় হরিণ শিশুর মাটা তাকে আমার কাছে দায়িত্ব দিয়ে গেল বাঁচা একে দেখো এটাই তো ভাবটা এইটি বলছে হরুণ শিশুর মাটা সে তো আমার কাছে দিয়ে গেল শিশুটাকে আর আমি কি দায়িত্ব পালন করলাম হায় হায় হায় এ কী হলো খেয়েই নিয়েছে ও খেয়েই নিয়েছে আর ফিরে এলো না ফিরে যখন এলো না দিনের বেলা না তো কচু পোড়া ভজনে মন বসে না এলো কিছু ফলমূল কিছুই আর ভাল লাগে না ওই হরিণ শিশু মাথায় ঘুরছে কোথায় গেল হায় হায় আগে তো ওম বলে জলের মধ্যে নেবে কত ভজন ভজন করেছে সব ভজন চুলে গেল হিন্দিতে বলে চুলে মে গেয়া চুলে মে চুলেই চলে গেল সব আর চুলোই যখন গেল তো নষ্ট আর এই হরিণ শিশু চিন্তা করতে করতে ব্যাস দেহটা ছাড়লো যেই হরিণ শিশুর চিন্তা করতে করতে দেহটা ছাড়লো জং জং বা অপি শরণম ভাবম তাই জিতে অন্তে কলেবরম ব্যাস হরিণ শিশু ওরও জন্ম হলো ও হরিণ চিন্তা করতে করতে দেহ ছাড়লো ওর হরিণ জন্ম হলো ব্যাস মরো এবার কিন্তু হরিণ জন্ম হলেও সেই যে বাস্তব একটা ভজন করেছিল এইটাই প্রমাণ বাকি দেবদেবতার ভজন করো যাই কর সব শেষ পুঁজিপাটা বেলেঘাটা হয়ে যাবে কিন্তু হরিভজন যদি কেউ জীবনে একটুও করে রাখে এটা পরের জন্মে আবার তোমাকে সুযোগ দেওয়া হবে হরিভজনের এইটাই এক্সেলেন্সি হরিভজন কখনো বিথা যাবে না এই জন্মে হরিকথা শোনা একটু কীর্তন করা সাধুসঙ্গ হরিভজন যে করবে হরিভজনের যে ডিপোজিটটা ফিক্সড ডিপোজিট ওটা তোমার সঙ্গে ফলো করবে বাদ বাকি যা এডুকেশন আছে যা কিছু সব চলে যাবে জঙ্গল কিছু লাভ হবে না জঞ্জাল সেখানে হরিণ শিশু জন্ম হওয়ার পরেও সে সে হরিণ শিশু জন্ম হলো কিন্তু সেই যে পূর্বজন্মে ভজন করেছিল সেখানে তার মনে পড়ে গেল পোলোহ আশ্রমে যেই জায়গায় জন্ম হয়েছিল সেখান থেকে সমস্ত মা বাবাকে ছেড়ে দিয়ে গোপনে গোপনে জঙ্গল দিয়ে ওই হরিণটা যে ভারতজি মহারাজ সেই হরিণ হয়ে জন্মেছে সে ওইখান থেকে ঠিক যেখানে সে পূর্বে ভজন করেছে ওখানে চিনে চিনে রাস্তা চলে গেল গিয়ে ওখানে বসে খালি কাঁদে গণ্ডকীর জলে জল ভেজায় শরীরটা চোখের জল ফেলে ভগবান কি আমার কর্মফল আমি তো প্রায় সিদ্ধ লাভ সিদ্ধ হয়ে যাচ্ছিলাম কোথা থেকে একটা মায়া এলো মায়া কিভাবে আসে কেউ জানতে পারে না ধরে ফেল আজ আমার প্রভু আজ আমার জন্ম বৃথা হয়ে গেল না তো সেই জন্মেই আমি পেতাম চিন্তা করো রাজ ঐশ্বর্য সমস্ত ছেড়ে দিয়ে যে ভজন করতে আসে তার কি চারটিখানি কথা সে স্ত্রী পুত্র আদি সব দন দৌল সব জঞ্জালের মতো ত্যাগ করলো হাউ ইজ দ্যাট পসিবল একটা বাচ্চা হরিণ শিশুর পাল্লায় পড়ে গেল একে তো বলে মায়া এত বড় জিনিস ছাড়লো একটা ক্ষুদ্র জিনিস আটকে গেল তাই কি না ওগুলো কি থারা সোজাছিল ছিল পুত্র পরিবার রানী কতগুলো রানী কত সার বৈভব সব ছেড়ে দিল একটা ছোট জিনিসে কাঁটা ফুটে গেল ব্যাস সেই জায়গায় এসে গণ্ডকিন জলেতে জলে গা ভিজিয়ে কাঁদেন ভগবান আমাকে কবে তুমি আবার রাস্তা দেখাবে এই করতে করতে সময় মতো যখন এমনকি গাছকে গাছকে ছিঁড়ে খেত না গাছের যে পাতাগুলো ঝরে পড়ে এত অহিংসা নীতি মানে গাছটাকে পর্যন্ত কামড়ে খাবে না দুবড়া দুর্বা পূর্বা কিচ্ছু না এমনকি যে পাতাটা ঝরে পড়ে যাবে সেই পাতা খেয়ে প্রাণটা রক্ষা করলো আর গণ্ডকী নদীর তীরে খালি কাঁদে থাকলো সময় এলো সেই সময় ভগবানের করুণা হলো সে শরীর ছাড়লো সেই সময় ভগবত চিন্তান করতে করতে শরীর ছাড়লো ভগবানের কাছে যাব আমি ভজন করব ভগবান যদি আবার সুযোগ দেয় আমি করব যেহেতু ভগবত স্মৃতি এসছিল ভগবানের চিন্তা ভগবানের ভজন করব আমি ভগবান তো সিদ্ধ হয়নি সেই জন্য তাকে ভালো ব্রাহ্মণের ঘরে জন্ম দেয়া হলো অত্যন্ত উঁচু ব্রাহ্মণ কুলেতে তাকে জন্ম দেয়া হলো সেই সময়তে তার যে জন্ম দেয়া হলো তাতে সে ছোটবেলা থেকে অত্যন্ত বুদ্ধিমান ছিল কিন্তু হলে কি হবে সে সেই জন্মে চিন্তা করে নিল একটা প্ল্যান করে নিল আর এই জন্মে আমি কোনোভাবে কারোর সঙ্গে ফাঁসবো না গুণময় জগতে আমি কাউর সঙ্গে কোনো সম্বন্ধ করব না করব না করব না প্রতিজ্ঞা সেই জন্য সে কী করলো বলে ঠিক আছে এবার আমার প্ল্যান হলো আমি এখন বোবা সাজবো কারোর সঙ্গে কথা বলবো যে কথা বললে তাকিয়ে থাকবো বলে এই তো কোথা থেকে মূর্খ রে বাবু এ তো কিছু বোঝেও না কথা কানে শোনে না কথা বোঝে না ইচ্ছে করে জড় জড় ভরতজি মহারাজ এইভাবে অঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হয়েছিল কিন্তু হলেও পূর্বজন্মে যে এত বড় একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য তার শোক দুঃখের সীমা ছিল না তাই জন্য ইচ্ছে করে গুড়ো মুড়ো ইব ইয়তে ইচ্ছা করে যেন বোকা কালা কিছু শুনতে পায় না কিছু ডাম্প অ্যান্ড ট্যাক এইভাবে করলো কিন্তু পিতা তার জন্য বড় উদ্বেগ পাচ্ছিল এই ছেলেটাকে কি করা যায় যা শেখায় সে এই আচমন কর ভালো করে শেখ জল নে জল নে হাতে পাঁচবার বলার পর জল বল ওম কেশবায় নম তিনবার শিখিয়ে দেবো আবার আবার ও জল নিয়ে উল্টো বলছি তো এটা আচমন শিখলি না এত বয়স হয়ে গেল তোর ভূত নাকি তোর দ্বারা কি হবে আমি মরে গেলে খাবি কি ব্রাহ্মণের ছেলে শিখছিস না কিছু আসলে ইচ্ছে করে শিখছে না শিখলে তো কর্মকাণ্ডে ফাঁসিয়ে দেবে যা সরস্বতী পুজো করে আয় ওর বাড়ি যজ্ঞ করে আয় ফাঁসিয়ে দেবে এই জন্য কিচ্ছু শিখবে না আচমন করতে পারছে না বাবা মারে কি ওকে রাখে বলে এই ভুকা মূর্খ ছেলে আমার এই ঘরে জন্মালো আমি কি করব আমার তো বয়স হয়ে গেলে মরবে তা করে কি খাবে একে কে খেতে ভগবান খাওয়ায় আচ্ছা বলো জগতে যত প্রাণী আছে অনন্ত এই যে পৃথিবীটার মধ্যে এর মধ্যে কজন চাকরি করে আর কজন চাকরি করে না এই যে যত কোটি জীব সংখ্যা আছে তার মধ্যে কজন চাকরি করে আর কজন করে না এটা হিসাব করলে বোঝা যাবে কজন চাকরি করে হিসাব করে বলে হাতে গুনে আর চাকরি না করা লোকের সঙ্গেই তো বেশি পশু পাখি যত কে চাকরি করে আমিও কি চাকরি করি কিছু করি না তখন যা ফাটায় তাই খাই বাস্তবিক কথা হলো এই ভগবত নির্ভরশীলতা একরকম এই জন্য তুলসীদাসজি সুন্দরভাবে ওখানে বলেছেন অজগর না করে চাকরি পাঞ্ছি না করে কাম সবকি দাতা রাম অজগর চাকরি করে পড়ে থাকে আবার তার মুখেও খাওয়াটা দিয়ে দেয় ভগবান ঠিক চলে আসে একটা মাল চলে এলো হাঁটা করলো চলে ভগবান ওকেও খেতে দেয় আবার চাতক পাখি সে এইটুকু একটু মুখ সে ওই ফটিক জল ছাড়া খাবেন ওই গাছের দ্বারে দাঁড়িয়ে ফটিক জল ফটিক জল ওর ওই ছোট মুখেতে কি করে ভগবান ওই জলটা পেলে আমি তো মাথা খারাপ লোকে বিশ্বাসই হতে যায় না ভগবানের কি বিচার হ্যাঁ এগুলো বিচার করলে অবাক হতে হয় কাজেই একে খেতে দেবে কেউ বাবা চিন্তা করছে কিন্তু সে তো মহাভাগবতী জানে আমাকে কে খেতে দেবে ঠাকুর খেতে দেবে এইভাবে ধীরে ধীরে সে লোকের কাছে ইচ্ছে করে বোকা বোকা সাছিল বোকা সে যে কী করলো ভজনে নিজের রাস্তাটাকে খোলা রাখলো ভজন করে এই জন্য যা করেছি করেছি কান্না মোলা খায় এই জন্মে আর ভুল করব না এইবার কালকে আপনারা আলোচনা প্রসঙ্গে শুনবেন তিনি কীভাবে এই চতুর চাতুর্যের সঙ্গে বেরিয়ে গেলেন আর কি কি সুন্দর উপদেশ দিয়েছেন সেগুলো শুনলে পরে অবাক হতে হয় তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সশ্যদ মনসো মহোৎসবম তদেব শোকর্ণব শোষণম নিনম যদোত্তম শ্লোক যশো অনুগীহতে वांछा कल्पतरो के पास पतितान पावन वैष्णव